আনাস রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন ফি উম্মাতি খাসফুন অমাসখুন অকাশফুন আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে খাসফুন ভূমিকম্প হবে কাজফুন যে কোনো সমস্যা নেমে আসবে মারামারি জমি জায়গার উপরে অর্থের উপরে মানুষের উপরে ছেলে মেয়ের উপরে বাড়িঘরের উপরে দেশের উপরে জনগণের উপরে যে কোনো সমস্যা বড় বড় সমস্যা মানুষের উপরে নেমে আসবে মানুষের শান্তি বলে কোনো জিনিস থাকবে না মাঝখান আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে আমার উন্মতের এই তিনটা বিপদ আসবে বানরের মতো হয়ে যাবে সোরের মতো হয়ে যাবে তিনটা বিপদ হয়ে যাবে কেন পদাধিকা এটা এই জন্য এক সারেবুল খমুরা ওরা নেশাদার দ্রব্য পান করবে এই জন্য দুই জাহার আলী কায়নাত মেয়েরা নাচবে এই জন্য গান বাজনা বাদ্যযন্ত্র খেলতাম আসা সব বাড়িতে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে সব মোবাইলে মেয়ে নাচে ভালো মন্দ আলেমলমা সামাজিক অবস্থা হাজি মোল্লা স্বাভাবিক মানুষ বলে কি হবে সবার ঘরে মেয়ে নাচে সবার ঘরে বাদ্যযন্ত্র চলে জানি না আপনার আর আমার অবস্থা কি আর পৃথিবীর অবস্থা আর কতদিন আবু মোসা বলছেন আল্লাহ নবী বললেন কাইফ হবে কুমবে সামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে পরিস্থিতি যেদিন এরকম হয়ে যাবে যে সব আগাছা হয়ে যাবে মানুষ বলে কেউ মানুষ থাকবে না সবাই আগাছা আগাছা বুঝেন কি না এই ধানের মধ্যে যে ঘাস আছে তুলে ফেলতে হয় এইটার নাম আগাছা মানুষ যেদিন আগাছা হয়ে যাবে হোসালাতমিনের নাম সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তখন আবু মুসা বলছেন পামা তা মরেনি বলেন তাহলে কি করব। পরিস্থিতি যদি এইরকমই হয় তাহলে বলেন কি করব। তখন বললেন আলজেম লেসানাক মুখ বন্ধ রেখো মুখ খুলব না ওই সময় অলজেম বাই তাক বাড়িতে থাকো বাড়ি থেকে বের হয় না মুখ খুললে বিপদ আসবে বাড়ি থেকে বের হলেই বিপদ আসবে তখন একজন সাহাবি বলছেন আল্লাহর নবী আচ্ছা ঠিক আছে আপনার কথাতে যদি আমি বাড়িতেই বসে থাকি আর প্রতিপক্ষ যদি বিরোধী দল আমাকে মেরে নিয়ে যায় বাড়িতে তখন আমার কি হবে আপনি যে বললেন যে মুখ বন্ধ রাখো বাড়িতে থাকো ঠিক আছে আপনার কথা মেনে নিলাম বাড়িতেই থাকবো বাড়ি থেকে বের হবো না কথাও বলবো না কেউ যদি আমার বাড়িতে এসে আমাকে মেরে যায় তাহলে কি করব। তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে যায় আদমের দুই ছেলে কাবিল আর হাবিল কাবিল বলল হাবিল তোমাকে হত্যা করব। তোমার তো কুরবানি কবুল হয়ে গেল আমার তো হলো না আমি তো এখন অপমান হয়ে গেলাম অপমান ঢাকতে তোমাকে হত্যা করব। তখন হাবিল বলছে তুমি আমাকে হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না আমি তোমাকে মারার কোনো প্রস্তুতি নিব না তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও তো যদি কেউ তোমাকে বাড়িতে এসে মেরে যায় তখন তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তখনও তুমি তাকে মারতে চাইও না তখনও তুমি ওকে মারতে যাও না তখনও তুমি তার প্রতিবাদ করিও না এরই নাম ফেতনা সম্মানিত মসজিদের মুসল্লি গান বাজনা বাদ্যযন্ত্র যেদিন প্রকাশ পাবে সেদিন এই তিনটে বিপদ নেমে আসবে তিন অজাহারাতিল কায়না মেয়েরা যখন নাচবে এক নেশাদার দ্রব্য প্রকাশ পাবে সবাই পান করবে দুই প্রায় সবাই পান করবে মেয়েরা নাচবে তিন গান বাজনা বাদ্যযন্ত্র প্রকাশ পাবে যেখানে সেখানে মোড়ে মোড়ে সব দোকানে বাজনা চলে সব ঘরে বাজনা চলে সব বাড়িতে বাজনা চলে আপনার একটা পাঁচতলা বাড়ি পাঁচ পাঁচো পঁচিশটা রুম আছে প্রায় সব ঘরেই চলে বাজনা এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত মসজিদের মুসল্লি ওমামা বাহেরি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আবদুল্লাবিন উমার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সামিয়া মিজমারান হঠাৎ বাদ্যযন্ত্র শুনতে পেলেন এই হাদিসটা ভালোভাবে মনোযোগ সহকারে শুনতে হবে এক খেয়ালে সবাই এক খেলে হবেন আবদুল্লাহ উমার বলছেন যে আল্লাহর নবী একটা বাজনা শুনলেন তারপর আঙ্গুল দুটে তার দুই কানে ঢুকিয়ে দিলেন আমি চেষ্টা করি গাড়িতে উঠলে চলন্ত বাজনাটা বন্ধ করার অনত অনুরোধ রাখি দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম অনানিক তারিখে রাস্তা থেকে কিছু দূরে সরে গেলেন ক্ষমতা দিয়ে বন্ধ করতে পারেন কিন্তু কিছু বললেন না রাস্তা থেকে দূরে সরে গেলেন রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন আবদুল ইবনে উমার জি হালতাসম শায়ান তুমি কি কিছু বাদ্যযন্ত্র গান বাজনা শুনতে পাচ্ছ লা জি না শুনতে পাচ্ছি না ফা রাফা ইসবাই হে বিন ওজনাই হে তখন তার দুই কান থেকে দুই আঙ্গুল বের করে নিলেন বলেন বাজনা গান হালাল না হারাম কোন কেতাবে লিখা আছে বাজনা হারাম গান একবার নগদ মিথ্যে কথা সব কেতাবে লিখা আছে বাজনা হারাম গান একেবারেই হারাম টোটাল এই হারাম ও কানে আসতে পাবে না আল্লাহ রসুল শুনে দুই কান আঙ্গুল দিয়ে দিলেন দিয়ে সরে গিয়ে বলছেন তুমি কি কিছু শুনতে পাচ্ছ তখন আমি বলছে জিনা তখন আল্লাহ নবী দুই কান থেকে আঙ্গুল বের করলেন দিন রাত আপনার বাড়িতে বাজনা চলে আর আপনি বলছেন আমি কি বলি কি বলি মানে জমিকার আপনার বাড়িকার আপনার টাকার হিসাব ভুল করলে এখনই লাঠি নিয়ে ছুটেন তো দাঁত ভেঙে দেবো টাকার হিসাব ঠিক করে নিয়ে ওইখানে হিসাব ঠিকই আছে আর এইখানে বলছেন ছেলে মেয়ে বড় কি যে করি ছেলে মেয়ে বড় কি যে করি মানে কাকে বোঝাতে চাচ্ছেন জমি আপনার বাড়ি আপনার ক্ষমতা আপনার ছেলে আপনার উপরে দাঁত ঝোঁকাবে মানে নিজেকে কাপুরুষ মনে করিয়েন না আপনি কন্ট্রোল করবেন বাড়ি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওর রাজুল সাইয়েদ ফিয়াহলে বেইতেহি বাড়ির মালিকই দায়িত্বশীল সেই বাড়ির স্ত্রী ছেলে মেয়ে কাজের লোক কাজের মেয়ে সবকে কন্ট্রোল রাখবে বাড়ির মালিক তারপরে বলছেন আল্লাহ রসুল ওয়াল মারা তো ফি বেইতেহা ওই মহিলা বাড়ির ভিতরে যা কিছু আছে সবের দায়িত্বশীল ওই মহিলা বাড়িতে কোনো একটা যদি একটা টাকা যদি হারিয়ে যায় তাহলে দায়ী হবে আপনার স্ত্রী বাড়িতে একটা ঝাঁটা ঝাড়ু যদি হারিয়ে যায় দায়ী আপনার স্ত্রী বাড়িতে আপনার যত জিনিস আছে দা কুড়াল ঝাঁটা ক্ষমতা টাকা পয়সা কোনো জিনিস যা কিছু আছে কোনো একটা যদি কিছু হারিয়ে যায় তাহলে তার দায়ী হবে আপনার স্ত্রী এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তাকে পুরো বাড়িটা দেখতে হবে চিন্তা ভাবনা করতে হবে এ কথা রাসুল সাল্লা সাল্লাম বলেন আপনি আর একজনের উপরে চাপিয়ে দিচ্ছেন কেন আজকের আলোচনার শেষ অংশে এসে আউজাই রাজি আল্লাহ তালান বলেন নাহানুল নাদ খোলো আলী মাতান ফিহা তাবলুন ও মা আসেফ আমরা তাবেই বলছেন আউজাই আমরা ওইসব অলিমাই ওইসব বিবাহতে যেতাম না যেসব বিবাহে থাকতো গান বাজনা বাদ্যযন্ত্র তবলা ডুবি তবলা ঢাল ঢোক হারমোনিয়াম দুতারা সেতারা যত কিছু বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে এরকম যদি আমরা কিছু দেখতাম তাহলে সেই বাড়িতে আমরা অলিমায় যেতাম না সেই বাড়িতে আমরা বিবাহতে যেতাম না আপনারও উচিত তাই আপনি যদি দেখেন দাওয়াত আপনাকে দেওয়া হয়েছে টাকা পয়সা তো বেঁধেই যাচ্ছেন কিছু দিতে হবে যদি দেখেন যে ছবি উঠানো হচ্ছে মেয়েদের বাজনা চলছে তাহলে আপনাকে ফিরে আসতে হবে এটা আপনার ইমানই জিম্মেদারি ইমান কাকে বলে নিজেই বুঝলাম না যা আসে সবই খাই যা প্রয়োজন হয় সবই বলি আবার বলি ইমানদার তাহলে হলো একজন আহলে হাদিস মানুষ বড় উচ্চ পদের অধিকারী উনি আমার সামনে বলছেন আমি খাঁটি আহলে হাদিস তখন তার পাশে একটা বাঘের মূর্তি আছে পাশে বাঘের মূর্তি আর উনি বলছেন আমি খাঁটি আহলে হাদিস তাহলে এটা হলো এটা এটা হয় না সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আপনাদেরকে আন্তরিকভাবে গান বাজনা খেলতামশা বাদ্যযন্ত্র হারাম বলে এগুলো টোটালেই বাড়ি থেকে পরিবার থেকে বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি বাপ বসে আছেন আপনার দুই ছেলের আপনার ছেলের দুই কানে ইয়ারফোন লাগা আছে গান চলছে আপনি নিজে দেখছেন কিছু বলছেন না আর আপনি নিজেকে বাপ বলে দায়িত্ব পালন করছেন এটা হয় কেমনে হয় না আবহর রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান লাই বাবে নার্দ ফাঁকা দাসা আল কাসেম কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এইসব খেলায় অংশগ্রহণ করে তাহলে সে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নাফারমানি করলো মুসলিম তিনি বলেন মানলাই পাবেন নার্দেশির ফাঁকা দাঁত খালা এদাহুফি দামে খিনজির কেউ যদি চৌসাট ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এই ধরনের যত বসে বসে খেলা আছে যাতে শরীর চর্চা নেই এমনিতেই সময় কাটে এই ধরনের খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল এই বোকা ছেলে তোমাকে বলছি তুমি তো তাস খেলায় অভ্যাসী তুমি ক্যারামবোর্ড খেলায় অভ্যাসী দিন রাত তুমি মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত থাকো আর তোমার মার কত খারাপ অভ্যাস তোমার মা তোমার ছোট ভাইকে গেমস খেলতে লাগিয়ে ও দেখছে স্টার জালসা এই তো হলো মা বেটা এভাবে পরিবার চলে না আপনি একটু সোচ্চার হন চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা বোর্ড তাস গেমস আরও পৃথিবীতে যত খেলা আছে যেগুলো বসে বসে চলে যেগুলোতে শরীরের কোনো চর্চা হয় না বসে থেকে কোনো আর্থিক লাভ হয় না সময় নষ্ট হয় এইসব খেলা চিরদিনের জন্য হারাম যারা অংশগ্রহণ করে তারা তাদের হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দেয় মর্মে মসজিদের সকল মুসল্লি দিনই ভাই বোনকে বিষয়টির উপরে বিশেষ সতর্ক রেখে আপনাদের যারা ছেলে মেয়ে এসব খেলায় অংশগ্রহণ করে স্ত্রী পরিবার তাদেরকে বিশেষভাবে সতর্কবাণী হুঁশিয়ার বাণী সাবধানী বাণী পেশ করে আজকের খুদ্া এখানে শেষ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাপ